চাই আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহজে যাইতেছেন এখন অনেকটা শেষের দিকে আগের তুলনায় এখন বেশি দেখেছেন তাদের ক্ষেত্রে একটা দাওয়াত আমরা পৌঁছাই দিই আবার ওইখানে হাত প্রশিক্ষণ হয়েছিল সেখানে তো আমি দাওয়াত পৌঁছাই দিয়েছি আপনাদেরকে আমি জিম্মাদারি দিব ওই কথাটার দাওয়াত আপনারাও হাজি ভাইদের কাছে পৌঁছাই দিবেন এবং আমলের জন্য শুধু হাজি ভাইদের জন্য না আমলের দিকে খেয়াল করলে আমাদের সবাই তো দাওয়াত তাদেরকে পৌঁছাইতে বলতেছি এই মুহূর্তে তাদের জন্য বেশি জরুরি কিন্তু বাস্তব হলো এই যে আমাদের সকলের জন্য জরুরি এই দুটা বিষয়ের উপরে আজকে আলোচনা হবে তো গত জমাতে আমি যে বিষয় বলেছিলাম যে আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমে যত আমল নাজল করছে এর প্রত্যেকটার একটা খাস নমুনা আছে ওই নমুনা দেখিয়ে দেওয়ার জন্য তিনি প্রত্যেক যুগে আসমানি কিতাবের সাথে নবী বা রসুল পাঠিয়েছেন কোন যুগে এমন হয় নাই যে আসমান থেকে কিতাব নাজর হয়েছে কিন্তু কোন নবী ওই কিতাবের সাথে নেই রসুল নেই জনগণের কাছে কিতাব এসে গেল ঘুমের উঠে দেখলো সবার মাথার কাছে সুন্দর কিতাব এটা আল্লাহর কুদরতে কোনো আশ্চর্য কিছু না আমরা যে বই পুস্তক ছাপি সরাসরি বাইন্ডিং করি এর থেকে অনেক সুন্দর কিতাব আল্লাহ আসমান থেকে আমাদের মাথার কাছে রেখে দিতে পারে তুমি দূরে দেখবেন সুন্দর একখান কিতাব আল্লাহ পাক যে এমনটা তিনি করেন নাই কখন কিতাব আছে হাতে নবী নেই এটা করেন কি করছেন আগে একজনকে নবুয়ার দিতেন তার উপরে কিতাব নাজিল করছেন যাতে ওই কিতাবের হুকুমগুলো ওই নবী সাল্লা সাল্লাম মানুষদেরকে দেখাইতে পারে যে আল্লাহ যে আমাদেরকে ইমান আনতে বলেছেন ওটা এইভাবে ইমান আনতে হবে এইভাবে ওই ইমানটাকে মজবুত করতে হবে পাহাড়ের চেয়ে মজবুত করতে হবে পাহাড় চলতে পারে আমার ইমান চলবে আমাকে ফাঁসি দেওয়া হইতে পারে টুকরা টুকরা করা হইতে পারে সব ঠিক আছে বরদাস্ত করা হবে কিন্তু ইমান থেকে এক সেকেন্ডের জন্য একটা ইমানদারকে পৃথক করা যাবে অসম্ভব মমিনের দোষী সে সবসময় ইমানের পক্ষে ইমানদার কাজে ধর্ম নিরপেক্ষ একটা শব্দ বলি আমরা এটা শরীয়তের সাথে সংঘাত করবো না জানার কারণে হয় এগুলো যারা এই পরিভাষাগুলো বানায় এদের কাছেও কোরআন সন্ন্যার পুরা জ্ঞান থাকে না একটা শব্দ ব্যবহার আরম্ভ করে তারা হয়তো মন করা একটা ব্যাখ্যাও করে যে না আমরা মানবো ইহুদিটা ইহুদি মানবে আমারটা আমি মানবো যে নিরপেক্ষ করলে তো সেই অর্থ হয় অর্থ হয় আমি সব কিছু থেকে আলাদা করোনার সাথে আমার যোগাযোগ নেই তিনি নিরপেক্ষ মানুষ মানে এই দলের সাথেও না এই দলের সাথেও না এই দলের সাথেও কোন এক দলের সাথে যদি হয়তো তাকে নিরপেক্ষ কেমনে বলা যায় ও তার পক্ষে আছে উনি ইমানের পক্ষে নিরপেক্ষ কেমনে হবে ধর্ম নিরপেক্ষ আসল অর্থ যেটা কোন ধর্মের পক্ষে হলে না কোনটা পক্ষে হলে ওনাকে ধর্ম নিরপেক্ষ বলা যাবে না হয় বলতে পারি ইসলামের পক্ষে না হয় বেদ কোরআনের পক্ষে না হয় উনি বাইবেলের পক্ষে না হয় তৌরাতের পক্ষে নির্বাচিত হল যাতে শব্দটা ব্যবহার করলো মন মতো ব্যাখ্যা করলো এটা তো হয় না ইসলাম তো ব্যাখ্যা করলে তো হয় না হাজি এটা অর্থ আছে আপনি বলেন যে হাজি মানে হলো চোর এটা কি হলো আপনি ইচ্ছা হতে ব্যাখ্যা দিলেন আর জীবনের উপর এই পরিবেশ আপনি পাইলেন কোথায় এর একটা ব্যাখ্যা আছে আগের থেকে এর জন্য এগুলো সতর্কতার সাথে ব্যবহার করা উচিত মুসলমান মৃত্যুর আগ পর্যন্ত সে ইমান সে কোরআনের পক্ষে তাকে নিরপেক্ষ বলা যায় তাকে ফাঁসি দিলেও সে কোরআনের পক্ষে কোরআন কলবের ভিতর নিয়ে সে ইন্তকাল করবে শহীদ হয়ে তো আর জমানায় আল্লাহর হুকুমগুলো দেখাই দেওয়ার জন্য বাস্তবে নমুনা পেশ করার জন্য আল্লাহ নবী বা রসুল রাখছেন ইমান কেমনে শিখবেন নামাজ কেমনে পড়বেন রোজা কেমনে রাখবেন হজ কেমনে করবেন প্রত্যেকটা নমুনা বিবাহ সাথে কেমনে পড়াইবেন কাফন দাফন কেমনে করবেন আপনার আমার বুঝ মতো করলে ওটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না আপনার আমার বুঝ মতো করলে গ্রহণযোগ্য হবে না বলেই তো নমুনা রাখতেন যে আমার এই নমুনায় হলে আমি গ্রহণ করব আমি গত জমা এটাও বলছিলাম শুধু কিতাব জানো তো তাহলে এক একজন একরকম ব্যাখ্যা দিত যে আল্লাহ আমি তো এই আয়াতের এই অর্থ বুঝতেছি তাহলে আল্লাহর আর কিছু বলার ছিল না তারা এই বুঝছে সেইভাবে আমল করে উনি একরকম বুঝছে উনি একরকম বুঝছে আজকাল কিন্তু এই ধরনের তফসিল রয়েছে বিভিন্ন মসজিদে আজকাল এই ধরনের তফসিল চালু হয়েছে কিন্তু ইংরেজি কিন্তু লোক বসে কোরআনের তফসিল নিয়ে কেউ ভালো আলেম নেই এর মধ্যে একটা আয়াত পড়ে পড়ে ওর নিচে তর্জমা লেখা আছে তর্জমাটাও পড়ে পড়ায় ডাক্তার সাহেব আপনি কি বুঝলেন এটা আমি তর্জমা পড়লাম কি বুঝলেন তা আমি এই বুঝলাম ইঞ্জিনিয়ার সাহেব আপনি কি বুঝতেন এটা সবার মতামত নেয় নিয়ে পড়ায় উনি একটা ফয়সালা দেয় এইটা কোনো তস্তির হলো নাকি যে এর থেকে ডাক্তার সাহেব কি বুঝলো ইঞ্জিনিয়ার সাহেব কি বুঝলো অমুক সাহেব কি বুঝলো হ্যাঁ তারপর উনি ফয়সালা দিবেন তার নিজে বুঝতে হবে যে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলেছেন ওইটা শোনাই দেবে লোকদেরকে ওইটা কোরআনের তফসিল কিন্তু যে লোক এই তফসিল করতে দাঁড়াইছে সে তো সহিদুর পড়তেও পারে যিনি কোরআন নিয়ে দাঁড়াইছে উনি কোরআন দেখে দেখে সহি করে পড়তেও পারে না তর্জমাও করতে পারে না ওই কার লেখা তর্জমা গিরিশ চন্দ্র লেখার তর্জমা ওটা দেখে তর্জমা করতে করে বাকিটা হ্যাঁ যারা শুনতে পাচ্ছে তারা মতামত দিচ্ছে এই মতামতের ভিত্তিতে তফসিল হবে নাউজুবিল্লাহ এরকম তফসিল করাও যায় নেই শোনাও যায় তো বলতেছিলাম যদি শুধু আয়াত না জেল হতো তো আমরা এই নতুন তফসিল চালু হয়েছে এরকম তফসিল করে করে এক একজন একরকম আমল করতাম কিন্তু আল্লাহ শুধু আয়াত নাজল করেন নাই প্রত্যেকটা নমুনা তার হাবিবকে দিয়ে দেখাই দিত ওই নমুনার উপর হইলে কবুল হবে নমুনা উল্টাই দিলে কবুল হবে না এই জন্য হাদিস আছে লাউ তারাকুম সুন্নাতা নাবিকুম লা বলালতুম তোমরা যদি রসুলের নমুনাকে ছেড়ে দাও আল্লাহ হুকুম মানতে তো কিন্তু ওর মধ্যে রসুলের নমুনা নেই বলালতুম গোমরা হয়ে যাইবা গোমরা হয়ে যাইবা আর এক হাতিতে নবী সাল্লাম ছয় ব্যক্তির উপরে অভিশাপ দিতেন ছয় ব্যক্তি তার মধ্যে ষষ্ঠ ব্যক্তি ছয় নম্বর ব্যক্তি হল যে আমার শূন্য ছেড়ে দেয় আমার তরিকাকে ছেড়ে দেয় লানত দিচ্ছে মামুলি জিনিস তো সার কথা এসেছিল গত জমায় যে আল্লাহর হুকুমগুলো রসুল্লাহ সাল্লাম যে নমুনা রেখে গেছেন ওই নমুনা জেনে ওইভাবে আমল করতে হবে অন্যকে দাওয়াত দিতে হবে এর জন্য আপনার আপনাকে আমাকে বানানো আপনার আপনাকে আমাকে হাজারো নেওয়া নেয়ামতে ডুবাই রাখা হয়েছে এই কাজটা করার জন্য পুরা জগৎ সৃষ্টি করা হয়েছে সৌর জগৎ আপনার খেদমতের জন্য আপনাকে কি জন্য রসুলের আল্লাহর হুকুম রসুলের তরিকা আমরা জানবো ওইটা মানব ওইটার দাওয়াত দিব ওইটার দাওয়াত দিব এর জন্য আল্লাহ পুরা পৃথিবী সাজাইছে বিয়ের জন্য যেন মানুষরা সাজায় অনেক কিছু কি জন্য অমুক অমুকের বিয়ে হল তাই সাজানো আল্লাহ তো সাজাইছে এই আসমান জমিন এই সূর্য চন্দ্র সব সাজাইছে কেন আপনাকে দিয়ে একটা কাজ নেওয়ার জন্য এত খানার ব্যবস্থা করছে এত খানার ব্যবস্থা করছে এত কেসবের লেবাসের ব্যবস্থা করছে এত কেসবের যানবাহনের ব্যবস্থা করছে কত কিছু দিচ্ছে কিন্তু এগুলো একটা উদ্দেশ্য না উদ্দেশ্য আপনাকে যে একটা কাজ নেওয়া কিন্তু আমরা ওই নিয়ামতে মস্ত রয়ে গেছি যে কাজের জন্য বানানো হয়েছে ওই কাজে নেই এই কাজে নেই বিয়ের জন্য সাজানো হলো খুব ধুমধাম চলতেছে রাত ভজন হইতেছে সব ঠিক আছে খানা পিনা চলতেছে কিন্তু বিয়ে পড়ানো হইতেছে মেহমানরা এটা বরদাস্ত করবে না এ আপনারা কি করছেন যেটা ভুল উদ্দেশ্য এর কোনো আলোচনাই নেই আপনাদের বাড়িতে বর কোথায় তাও জানা যাচ্ছে না আসবে কেন আপনারা এত বড় আয়োজন করছেন বরেরই খবর নেই যারা জানে যে এইগুলো খাস উদ্দেশ্যে করা হয়েছে সেই উদ্দেশ্য যদি না হয় সেই ধুমধাম সব দেখা সব দেখা সুন্দর করে মসজিদ বানাইলেন কিন্তু কোনো ইমামও নেই কোনো মুসাল্লিও নেই সবাই বলে কি আপনি কোটি টাকা ব্যয় করে মসজিদ বানাইলেন এসি লাগাইলেন কি করলেন কোন ইমামও নেই এখানে কোনো মুসাল্লিও নেই আপনি একা বসে পাহারা দিচ্ছেন কেন আপনি কোটি টাকা ব্যয় করলেন মসজিদ তো উদ্দেশ্য উদ্দেশ্য এখানে ইমাম থাকতে হবে খতিব থাকতে হবে মুসাল্লি থাকতে হবে সে দায়াতের আলোচনা থাকতে হবে এটি যদি না থাকে আপনাদের মসজিদ বানানো বেকার হয়ে তো আল্লাহ সাজাইছে উদ্দেশ্য কি আমরা আল্লাহর হুকুম জানি রসুলের তরিকা শিখি ওই অনুযায়ী আমল করি ওটা মানুষকে বলি তাহলে আল্লাহ দরবারে কবল হয়ে গেল আমাদের জিন্দগি সাকসেসফুল কামিয়াব ওই নমুনা যদি পাল্টায় দেয় কিচ্ছু কাজে লাগবে হাকিম উলম্মদ হজরত মৌলানা আশরাফ আলী থারবি রহমতুল্লাহ ওয়াজ করতেছিলেন ওয়াজের মধ্যে একটা মশলা আসলো যে ভাই ফরজ নামাজ পড়ার নিয়ম ভিন্ন সুন্নত নকলের নিয়ম ভিন্ন কি ভিন্ন ফরজের প্রথম দুই রেখাতে সোরা মেলাবেন আর পরের রেখাতে বৈঠকের পরে যে রাখাত গুলো আছে তিন হোক চার হোক ওই রাখাত গুলোতে শুধু ফাঁসে পড়বেন সোরা মেলাবেন না এলো ফরজ পড়ার নিয়ম তবে সুন্নত তখন হলে সব রাখাতে সোরা মেলাবে ওনার বয়ানের মধ্যে এই মশলাটা আছে তো বয়ানের পরে এক পোড়া দাঁড়া গেছে বলেন মৌলী সাহেব যদি ফরজের মতো করে সুন্নত পড়ি আমি তাহলে কি আমার সুন্নত হবে না অর্থাৎ দুই রেখাতে সোরা মেলাইলাম আর দুই রেখাতে মেলাইলাম না এই তরিকায় যদি আমি সুন্নত পড়ি পরজন নিয়মে সুন্নত তার শব্দ ছিল দুই রেখাত ভরা দুই রেখাত খালি পুরা মানুষ অত শিক্ষিত না বললেন আমি সুন্নত নামাজ যদি এইভাবে পড়ি তো দুই রেখাত ভরা দুই রেখাত খালি মানে দুই রেখাতে চূড়া মেলানো হয়েছে আর দুই রেখাতে মেলানো হয় নাই ঠিক হবে না হাকিমুল মুদ্রার যদি মিল্লাত হজরত মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বললেন যে শরিয়াতের বিধান অনুযায়ী ওই সুন্নত কবুল হবে না কেউ করতে পারে তার আত্মতৃপ্তি হইতে পারে কিন্তু এটা আল্লাহর দরবারে কবুল হবে তখন এই বুড়া কাঁদতে লাগল বলল হুজুর আমি তো ষাট বছর ধরে নামাজ পড়ছি তার বয়স ধরেন হ্যাঁ পঁচাশি হবে পঁচাশি না পঁচাত্তর হবে তার বয়স ধরেন পঁচাত্তর ষাট বছর ধরে সে নামাজ পড়তেছে তো আমি তো এইভাবে পড়তেছি আমি তো তাম সুন্নত নামাজ এইভাবে পড়তেছি উনি বললেন শরীয়তের ফর্মুলায় আপনার এই নামাজগুলো হয় নাই ষাটটা বছর সে পড়ে আসছেন এই শূন্য দুই রেখাতে সোনা মিলাইছে আর শেষের দুই রেখাতে মিলায় নেই হাকিম উলমত ফতোয়া দিচ্ছে তোমার এই শূন্য একটা হয়নি এটা রসুলের তরিকা অনুযায়ী হয় নাই ওটা তো ফরজ পড়ার নিয়ম ওটা তো সুন্নত পড়ার নিয়ম না এখন দেখেন আমরা যে মনে করি যে একরকম পড়লি তো হলো আমরা অনেকে যেটা মনে করি নামাজ পড়ার দরকার একরকম পড়লি তো একরকম পড়লে হবে না নির্দিষ্ট রকম পড়তে হবে যেটা আল্লাহর হাবিব দেখাই দিয়ে গেছেন ওই নিয়মে পড়তে হবে আমি বলছিলাম যে আজকে দুনিয়াতে আমরা অন্যের দেখা দেখি কোন মুক্তি থেকে শুনি না অন্যের দেখা দেখি পড়ি রসুলের সাথে খাটে না রসুলের শরীরের সাথে খাটে না দেখা দেখি কেউ নিজে অনুমান করে পড়ে এরকমই হবে নিজে অনুমান করে পরে একই করে প্রথম অনুমান করে এরকম মনে হয় প্রথমে এটাই অথচ কোনো দলিল নেই অনুমান করছে একা ওটা ফাইনালও করছে কে একা তোর মুক্তিকে জিজ্ঞেস করে নেই তো হাত বাহানো এইভাবে হবে হাতটা এইভাবে করতে হবে সেটা কি হলো একা ফাইনাল করা যাবে এটাও বলছিলাম গত জুমায় জিজ্ঞাসা তো করি না আর যদি কেউ করিও তো জিজ্ঞাসা কার কাছে করতে হবে এটা জানি না দুনিয়ার ব্যাপারে জানি ডাক্তারের কাছে যাবে তো খুঁজে যে আমার যে রোগ এই রোগের বিশেষজ্ঞকে এটা খোঁজে না যে এই এলাকায় বড় ডাক্তারকে এটা খোঁজে না বোকারা খোঁজে বোকা যারা তারা মানুষের ভাই এই এলাকায় বড় ডাক্তারকে ওর কাজ যায় কিন্তু কোন তালাক লোক হুশিয়ার লোক এটা করে না সে খোঁজে যে আমার পেটের সমস্যা তো গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞকে পরিপাক তন্ত্র বিশেষজ্ঞকে আমাকে তার কাছে যেতে হবে আমার বুকে সমস্যা লাংসে সমস্যা বক্ষব্যাধি বিশেষজ্ঞকে এলাকায় তার কাছে যেতে হবে এর জন্য হুশিয়ার যারা ডাক্তার বড় দেখে না তারা দেখে তার যে রোগ ওই রোগের বিশেষজ্ঞকে ওকে খোঁজে আর বেকুবরা বড় ডাক্তার খোঁজে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো ফেরত দেবে না ওর সাবজেক্টের রুগী না হলেও ও তো একটা ওষুধ দিবেই দিবেই সামান্য ফায়দা হইতে পারে নাও হইতে পারে বিশেষজ্ঞর কাছে গেলে একবারে ফায়দা পাওয়া যায় তো দুনিয়ার ব্যাপারে আমরা হুঁশিয়ার একজন আপনার জমি নিয়ে গোলমাল করতেছে তা আপনি একটা অ্যাডভোকেট খুঁজবেন যে কার দাপট আছে কার নাম শুনলে জজেরাও একটু দাম দেয় চিন্তা ভাবনা করে তো সব জায়গায় দেখা যাচ্ছে আপনি খোঁজাখুঁজি করতেছেন কিন্তু দিনের ব্যাপারে খোঁজাখুঁজি নেই বাস পাগড়ি মাথায় তো একটা লোক পাওয়া গেল এর কাছ থেকে শুনছি আদৌ আলেম কিনা এটাও জিজ্ঞেস করতে চান এই লোকটা আলেম কিনা আলেম হলে তো হবে না মুক্তি হইতে হবে আলেম করে ফতোয়া দেওয়ার কোনো অধিকার নেই আরো দুই বছর মেহনত করতে হয় আলেম হওয়ার পরে মৌলানা হওয়ার পরে আরো দুটা বছর পড়ে থাকতে হয় ইন্টারনি করতে হয় অনেক কিতাব পড়াশোনা করতে হয় এবার একটা লোক মুক্তি হয় তার ফতোয়া দেওয়ার অধিকার আছে নর্মাল একজন আলেম একজন ইমাম সাহেব একজন খতিব সাহেব একজন খতিবেরও ফতোয়া দেওয়ার অধিকার নেই খতিব এক জিনিস খতিব মানে যে খুদ্া দেয় মৌলানা মানে যে টাইটেল পাস তো মুক্তির কিছু হল মুক্তির কিছু হল এই আমাদের দেশের ইসলামী নাম নামকে অস্ত্র ইসলামী ব্যাংক গুলো চলে ওখানে লেখা আছে যখন তিনি বাইসুল মোকারমের খতিব থাকবেন তিনি আমাদের ইসলামী ব্যাংকের সরিয়া বোর্ডের চেয়ারম্যান হবেন অর্থাৎ দেখা যায় বাইসুল মোকারমের খতিব কোন সময় আসবে কোন এলএম কালাম নেই সুরাখেরা তো সহি নেই এরকম খতিব তো আসবে বা আসছে আল্লাহ সামাদ আল্লাহ সামাদ আল্লাহ খতিব আসবে তো সে ওই আইনের বলে যে আমাদের ইসলামী ব্যাংকের সরিয়া বোর্ডের চেয়ারম্যান বেতুল বোকার খতিব উনি কি ব্যাংক চালাইবে ওই তো উজুর মশলাও জানে না উজুতে আপনি দাড়ি খেলাল করতে হবে আর কান খেলাল করতে হবে আর পাও খেলাল করতে হবে এই মশলাও তো করতে পারবে উনি সুদের এই সূক্ষ্ম সূক্ষ্ম মশলা কিভাবে বয়ন করবে এর জন্য বারবার বলছি এগুলো সব ভুয়া ভুয়া ওই হালাল সাবান বের করে যেমন সুযোগ নিছিল এটা ব্যবসায়ীদের একটা পলিসি এটা নাম দিয়ে ব্যবসা করে দেয় হালাল সাবান তা আগের গুলো হারাম নাকি ওইটা হালাল আর গুলো হারাম আমি তখন এক পত্রিকার সম্পাদক ছিলাম তা আমার লোকেরা বললো তাহলে এইখানে অ্যাডভার্টাইজ দেওয়া দরকার এদের অ্যাডভার্টাইজ কালেকশন করা দরকার হালাল সাবান তো পাঠাইছে এটা দাও আলাপ করো ওরা অ্যাডভার্টাইজ দিবে কিনা গেছে যাই দেখেছে যা ওখানে দায়িত্বশীল আছে সবগুলো হিন্দু খালা সামান দিচ্ছে আর সব বড় কর্মকর্তা হলো হিন্দু হয়রান হয়ে গেলাম আপনাকে হালাল সামান দিন আর কর্মচারী রাখছে হিন্দু সব এক একজন চান্স নেয় কারণ ইসলামিক ব্যাংক একটা নাম দিয়ে খুব মুনাফা লুটছে কেউ দেখাইতে পারবে যে কোন ব্যক্তির লোকসানের মধ্যে এরা শেয়ার করছে লিফলেট লিখে দেয় যে লাভ লোকসানের ভিত্তিতে লাভ হলে লাভ দিবেন ক্ষতি হলে ক্ষতি কিন্তু আপনি নমুনা দেখান তো জয় ইসলামী ব্যাংক অমুক ক্ষতিগ্রস্ত হয়েছিল তো সে লোকসানের মধ্যে অংশ নিচ্ছে দেখান সব টেলিভিশন মেশিন বেচার জন্য যেমন জাকির নায়ক কেনা হয়েছে যারা জীবনেও সুখ খাইত না এদেরকে সুত্র বানানোর জন্য এই ব্যায়ামগুলো বানানো হয়েছে কথা চিতা কিন্তু এটা বাস্তব টেলিভিশন কোম্পানিগুলো টেলিভিশন বেশি বিক্রি করার জন্য যে মুসাল্লিগুলো জীবনও টেলিভিশনের সামনে আসে নাই তাদেরকে টেলিভিশনের সামনে আনার জন্য জাকির নায়ককে নামাইছে আর হিন্দুরা তারা পাহারাদারি করতেছে যে এর বাসায় রাখলে অনেক কাজ হবে আমাদের খুব টেলিভিশন বিক্রি হবে মুসলমান গুমরা করা যাবে তারা তো হিন্দুরাই বাসায় রাখে হিন্দুরাই পাহারাদারি করছে যারা জীবনেও টেলিভিশনের সামনে বসতো না এই জাকির নায়কের কারণে তারা সব টেলিভিশনের সামনে চলে আসে যারা জীবনেও সুদ খেত না এই নামধারী ইসলামিক ব্যাংকের কারণে সুৎকর হয়ে গেছে তবাও নসিব হবে না সে তো সুৎকর মনে করতেছে না নিজেকে তবা করবে কেন সুদী ব্যাংকে তো তবা নসিব হইতে পারে এখানে তবাও নসিব হবে না এই অবস্থায় তো বলতেছিলাম তারা তারা জিজ্ঞেস করলে হবে না বাইতুল মুখার খতিব এর সরিয়া বোর্ডের চেয়ারম্যান বানাইলে হবে না আপনাকে দেখতে হবে যে এই লোকটাকে কোন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফতোয়া দেওয়ার দায়িত্বে নিয়োজিত করছে কিনা তার কাছে ফতোয়া দিতে হবে আপনি মুক্তি চিনবেন না আপনি মুক্তি চিনবেন না মুক্তি কিনা বহুত লোক কোনো মুক্তি না নিজের নামের সাথে মুক্তি লাগাই দিচ্ছে মুক্তি শহীদুল ইসলাম মার্কাজুল ইসলামের এক লাইন মুক্তি পড়েন মুক্তি হান্নান এক লাইন মুক্তি পড়েন এই যত মুক্তি এই অকাজে ধরা পড়তেছে সব নিজেরা লাগাইছে সব নিজেরা লাগাইছে টাইটেল লাগাই দিচ্ছে এগুলো ইহুদিদের ষড়যন্ত্র সঠিক মুক্তিটাকে বদনাম করার জন্য এদেরকে মুক্তি লাগাইতে গই যাতে করে আসল মুক্তি যারা সমাজের ধারক বাহক তাদের থেকে জনগণ বিচ্ছিন্ন হয়ে যায় এই জন্য তারা এই কাজটা করছে এই জন্য আমি একটা সহজ পদ্ধতি বলেছি যে মুক্তি দেখে মুক্তি মনে করবেন না অনেকে মুখ থেকে মুক্তি হয়ে গেছে মুক্ত তারা মুক্তি পাওয়া গেছে না মুক্তি পাওয়া গেছে ফ্রি ওই মুক্তির থেকে অনেকে কি হয়েছে মুক্তি হয়েছে আর অনেকে ফতোয়া দেয় তাই মুক্তি হয়েছে তো কেমনি বুঝবেন কোন বড় মাদ্রাসা যারা পঞ্চাশ ষাট সত্তর জন আলেমুল্লামা আছে দেখতেছেন আপনি হাজার ছাত্র পড়ালেখা করতেছে ওখানে যদি মুসলিম যদি পড়ানো হয় এইখানে কর্তৃপক্ষ একটা লোকরে বাছুনি করে ফতোয়া দেওয়ার দায়িত্বে বসাইছে যে এই মাদ্রাসার পক্ষ থেকে আপনি <coughs> জনগণকে ফতোয়া দিবেন আপনি এই লোকটাকে জিজ্ঞেস করতে পারেন যে এত বড়টা মাদ্রাসা এত আলে বোলামা এরা সকলে মিলে যাকে নির্বাচিত করলো এই লোকটা যেন ভুয়া লোক হইতে পারে এই লোকটা ওই মুফতি শহীদুল ইসলামের মতো হ্যাঁ মুক্তির থেকে মুক্তি হইতে পারে না এই আপনাদের জন্য সহজ পদ্ধতি এটা কাজে যারা তারা জিজ্ঞেস করলে হবে না মানুষ যারা তারা জিজ্ঞেস করে আর খুশি হয়ে গেল যাক আর কোনো অসুবিধা নেই আল্লাহ জিগাইলে এরে দেখাই দিব আল্লাহকে এরকম নাকি আপনার মতো আল্লাহ মেনে যাবে ঠিক আছে তুই এক পাগড়িওয়ালা জিজ্ঞেস করছিলে আর আল্লাহ মেনে নেবে পাগড়িওয়ালা কি মুসলমান ছিল না শিখ ছিল পাগড়িওয়ালা মুসলমান ছিল না শিখ ছিল এলেম কালাম ছিল কেনা দেখতে হবে না বিরাট একটা ত্রুটি আমাদের তারা তারা জিজ্ঞেস করি আমি তো বলতেন কোন কোন জিজ্ঞেস করো করলে হবে না মুক্তিকে জিজ্ঞেস করতে হবে ফতোয়া জটিল বিশ্বাস সমাধান বিশ্বাস সমাধান তারা দিবে সেটা যারা তারা জিজ্ঞেস করতে করে খুশিতে না জিজ্ঞেস করলে যে জিজ্ঞেস করলে হলো সতর্ক থাকতে হবে তা না হলে দেখা যাবে ষাট বছর একটা আমল করছেন এই আমলটা নষ্ট হয়ে গেছে ষাট বছর একটা আমল করা হলো এই আমল নষ্ট হয়ে গেছে কোনো কাজে লাগবে এই ব্যাপারে আমি আজকে আয়াত করছি ছাব্বিশ পারা সুরায় মুহাম্মদ এই আয়াতের মধ্যে আল্লাহ তালা কয়েকটা বিষয় আলোচনা করছেন একটা বিষয় আলোচনা করছেন ইন্নাল্লাদিন কাফারু যারা আমার এই আখেরি ধর্ম দিন ইসলামকে অস্বীকার করছে এই এক গুরু আল্লাহর মেহরবানি এইটার থেকে আল্লাহ আমাদের মুক্তি দিতেন আমরা কি করি নাই দিন ইসলামকে অস্বীকার করি নাই আল্লাহর মেহরবানি আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমরা অস্বীকার করি নাই এটা আমরা পাকেন দুই নম্বরটা দেখেন আছে কিনা আমাদের মধ্যে এই আর একটা আর এক যারা আল্লাহ রাস্তা থেকে রসুলের তরিকা থেকে মানুষকে বিরত রাখে আল্লাহর হুকুম রসুলের তরিকা থেকে এক কথায় শরিয়াতের বিধি বিধান থেকে মানুষকে বিরত রাখে এইটার মধ্যে পক্ষিকেরা দেখেন এটার মধ্যে আমরা পড়ছি কিনা এটা একটু ডিপে লেখতে হবে গভীরে লেখতে হবে এক গুরুত্ব তো পয়সাই খরচ করতেছে মাদ্রাসা বন্ধ করার জন্য দিন ইসলাম নষ্ট করার জন্য তারা কোটি কোটি টাকা ব্যয় করতেছে তারা কিন্তু নামধারী মুসলমান আদম সুমারিতে পাসপোর্টে তারা মুসলমান টাকা ব্যয় করতেছে যাতে করে ভবিষ্যতে এই মাদ্রাসাগুলো বন্ধ করা যায় এর জন্য প্ল্যান বানাইছে ইহুদিদের সাথে বসে এই নামধারী মুসলমানরা কাফেরদের সাথে বসে প্ল্যান বানাইতেছে কোটি টাকা ব্যয় করতে এটা দশ পাওয়ায় আছে তারা মাল ব্যয় করতেছে মানুষকে আল্লাহ রাস্তা থেকে বিরত রাখার জন্য বিরত রাখার জন্য এই দ্বিতীয়টার মধ্যে আমরা পড়ছি কিনা আমরা টাকা ব্যয় করি নাই আল্লাহর মেহরবানি ইসলাম থেকে মানুষকে ফেরানোর জন্য কি করি নাই ঠিক আছে কিন্তু একটা তো সুরত না এটা এটা আরো সুরত আছে আরো সুরত আছে হ্যাঁ অনেক লোক আছে দিনদার ছেলে তবলিকে যায় দাঁড়িয়ে রাখছে বাপ মা নামাজি কিছু কিন্তু এখন দাড়ি কেন রাখছে এই জন্য বাপমা নামাজ বলেন আমাদের সমাজে আছেন আমি একটা ধন্যবাদ কথা বলব বাপমা নামাজি ছেলে তবলিকে দেয় আল্লাহর বুঝ যখন পাইছে দাড়ি রাখছে দাড়ি কেন রাখলো বাপমা মা তো তোর আগে মানা করছিলাম তবলিগে যাস না যে তুই এখন হাফিজ হয়ে আসলি তোর তার কেউ মেয়ে দিবে না তোর আর কেউ মেয়ে দিবে না দাঁড়িয়ে রাখলে কেউ মেয়ে দিবে না না আল্লাহ আল্লাহ পাবে দাঁড়িয়ে রাখলে কেউ মেয়ে দিবে না হ্যাঁ আগে তো রাস্তায় ঘুরুন নেগুলো পাইতো রাস্তায় যেন ঘুরতে থাকে এটাই ডিউটি ওর একটা পাইত এখন দাড়ি দেখানোর ছিল এগুলো সব আউট মার্কেট এগুলো সব আউট এখন তার কেসমতে আসবে একদম রহমান আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য হুরগুলোকে হ্যাঁ প্রাসাদের মধ্যে সংরক্ষিত করে রাখছি কারণ নজর পড়ে না এরপরে আল্লাহ জান্নাতে যে হুর দিবেন সে হুর সম্পর্কে সুরা আর রহমানে বলতেছেন তোমাদের জন্য হে নেককার বান্দা আমার আমার অলি এমন হুর আমি সংরক্ষিত রাখছি কোন জিন কোন ইনসান কারো দৃষ্টি এরপর পরে যায় রাখছি তোমার জন্য লামিয়াত মিস হুন না তাবলাহুম জাইনতুন ওয়ালা যা শয়তান কোন দিন কোন ইনসান এদেরকে স্পষ্ট করতে পারে নাই তাদের নজরে পড়ে নাই তোমার জন্য রাখ সে দাঁড়িয়ে দেখানো ছিলায় দুনিয়ার হুর পাবে যাকে বাপ মা কোথায় সংরক্ষণ করছে পর্দার ভিতরে সংরক্ষণ করছে কোন বখাটের নজরে এরপরে পড়ে নাই সেদিন মেয়ে পাবে না এদের বাপ মা কইতেছে তো গলত কথা করছে এই শিলা কলা গুলো পাবে না কলা ছিলে বাজারে নিয়ে গেলে বিক্রি হয় কলা তো সিল্কার মধ্যে ডাকতে হবে যেগুলো রাস্তাতে ঘরে এগুলো হলো শিলা কলা ওগুলো কারা নেয় ওই যেগুলো নাস্তি এগুলো এগুলো নেয় আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন আর তৈবাতুল তৈরি আঠারো পারা আমি খবিস মহিলাদের জন্য খবিস স্বামী বরাদ্দ করে রাখি আর আল্লাহ আল্লাহ পাক পবিত্র সেও কোনো পুরুষের দিক দেখে না কোন পুরুষ তাকে দেখতে পারে নাই এর জন্য এর জন্য আল্লাহ আল্লাহ ছেলে বরাদ্দ করে রাখে কোরআন আঠারো পারা আল খবিসাতুল খবিসিন অত্যইবাতুল তৈবিন এর অর্থ তো আপনি বুঝতে পারতেছেন পাক পবিত্র গুলো পাক পবিত্র স্বামীর জন্য আর খবিজ গুলো খবিজ স্বামীর জন্য আর একখানে বলতেছেন অজানিয়াতু লাহা ইল্লা নূরের প্রথম বিশ্বাস যেগুলো জেনা করেনি চোখ দিয়ে জেনা করে হাত দিয়ে প্রেম পত্র লেখে তো হাত দিয়ে জেনা করে এই জেনাকারী মহিলাকে কোন জেনাকারী পুরুষ ছাড়া কেউ বিবাহ করবে না কোরআনের শব্দ দেখেন জামিয়াতু জেনাকারেনি মহিলা তাই বাস্তব জেনা করুক তাই চোখ দিয়ে জেনা করুক তাই পুরুষের সাথে হ্যান্ডশেক করে হাতের জেনা করুক পত্র মিলিয়ে করে হাতের জেনা করুক তার দিকে হেঁটে যাক তার সাথে মোবাইলে কথা বলে মুখের জেনা করুক এগুলোকে কোনো ভালো লোক নেবে না আল্লাহ কোরআনে বলে দিচ্ছে আর এক জেনাকারী ছাড়া ওটাকে কেউ নেবে না রিজেক্টেড এই রিজেক্টেডটা কোনো আল্লাহ আল্লাহ নেবে না কারণ এই যে বাপমা মা বললো তুই দাঁড়িয়ে রাখছিস এখন তার মেয়ে পাবি গলত এই বাপমা গুমরা এই বাপমার কথা মানা যায় নাকি মা তার অধিকারের বাইরে নিয়ে কথা বল দাঁড়িয়ে রাখা আল্লাহর হুকুম এখানে বাপমা কেন কারো অধিকার নেই ওই যে এক লোক আসছে আমার কাছে উনি হাত প্রশিক্ষণে ছিল আমি বলছি খবরদার চেহারার হাত দিবেন না বলল আমারও নিয়ে তাই বিবি সাপটা আপাতত মানা করতেছে আরো কয়েক বছর পরে রেখো হ্যালো কি গ্যারান্টি আছে আর কয়েক বছর পর আপনি বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি দিতে পারবেন যদি এই চেহারা নিয়ে যান আল্লাহর কাছে কি জবাব দেবেন আমার হাবিবের চেহারা এরকম ছিল তুমি না দাবি করতেছ মোহাম্মদ রসুল্লাহ উম্মত তো মোহাম্মদ উম্মত মানে কি উম্মত মানে মান্যওয়ালা উম্মত মানে অনুসারী আমার হাবিবের চেহারা এরকম ছিল এই অনুসারী হয়েছে তুমি গ্যারান্টি নেই দ্বিতীয় কথা আমি বললাম আমার লেখা ইসলামের বিবাহ কিতাবটা নিয়ে যান নিয়ে আপনার বিবিকে দেখান যে তোমার এই দশটা হক আছে তুমি আমার কাছে এই দশটা হক পাও তার মধ্যে কি আছে যে আমি দাঁড়িয়ে রাখবো কিনা তুমি বললে রাখবো না বললে রাখবো না এরকম এই হকের মধ্যে তোমার যে পাওনাগুলো আমার কাছে এরকম কিছু লেখা আছে দেখেন তো দেখান তাকে একটা কথা বলতে হলে আগে এটা করে দিতে হবে যে আমি যে স্বামীর কাছে আবদার করতেছি এটা আমার পাওনা কিনা যদি পাওনা না হয় আমি সেটা আবদার করি তো অনধিকার চর্চা করতেছি যেটা আল্লাহর হক আল্লাহ অর্ডার করছে না আমি মানা করার কি অধিকার নাই দেখান আমার বিবিকে এই ব্যাপারে কথা বলার কি কোনো অধিকার তোমার আছে তুই কিসের ভিত্তিতে কথা বলতেছে কিসের ভিত্তিতে তারপরে না মানলে আপনার বিবেকে বলেন যে ঠিক আছে আল্লাহ পুরুষদের দাড়ি বড় রাখতে বলছে আর মহিলাদের চুল বড় রাখতে বলছে আমাদের দাড়ি ওদের চুল এখন আমার দাড়িটা রাখতে তোমাদের আপত্তি হয় তো তোমার চুল রাখতে আমার আপত্তি আছে তুমি মাথা মুন্ডায় ফেলো আমার দাড়ি মুন্ডাইতে কইতেছ তুমি মাথা মুন্ডায় ফেলো আমার দুজন ফুটবল হয়ে যাই কনফারেন্সটা এসে শর্ট দিবে এটা বলে আমি মনে হয় কিতাব দেখাই দিলাম এগুলো তাদের কোনো অধিকার নেই মহিলাদের কোন অধিকার এই যে মহিলারা বললো অনধিকার তত্ত্ব আপনার বাপে আপনাকে তবলিগে দেখে দিতে চায় না গাড়ি রাখতে দিতে চায় না যৌতুক ছাড়া বিয়ে করতে দিতে চায় না এগুলো বাপ মায়ের অনধিকার তো বাপ মাকে অধিকার দেওয়া হয় নাই এই ব্যাপারে বাপ মায়ের কথা মানা হারাম হাদিস লালি মাখলুকিন খালে তারা ছোটকালে আপনাকে মাদ্রাসা পড়তে দিল না আর এখন বড় হয়ে মোবাইল মাদ্রাসাতে কিছু শিখবেন এটাও শিখতে দেবে না কি আপনাকে কি নামে ঢেলে দিতে চায় ছোটকালে তারা পড়ালো না আপনাকে কোরআন এখন বড় হয়েছে নিজে একটু শিখে নেবেন তাও তারা পারমিশন দিচ্ছে না তার মানে আপনাকে নামে দিতে চায় এই বাপমা হয়েছে তো বলতেছিলাম অনেক ক্ষেত্রে এই ঘটনা ঘটতেছে যে আমরা দিনের ব্যাপারে বাধা সৃষ্টি করছি ওই যে আয়াত খেয়াল রাখেন হ্যাঁ আল্লাহ রাস্তা থেকে বাধা দেয় অনেক বাপ মা তার ছেলেকে এই দাঁড়িয়ে রাখতে বাধা দিচ্ছে ওলামাদের সহবাসে যেতে বাধা দিচ্ছে ওলামাদের মজলিসে বসতে বাধা দিচ্ছে তাহলে বাপ মা কি করতেছে দিনের থেকে বাধা দিচ্ছে খালি তাই নয় আরো আগে বাড়েন আপনি পিতা আপনি দাঁড়িয়ে রাখলেন না তো আপনার ছেলেও রাখবে না ছেলে আপনাকে শিক্ষিত মনে করে জ্ঞানী মনে করে জ্ঞানী মনে করে আমার বাপ জ্ঞানী মানুষ উনি যখন রাখে নাই তাহলে মানে এটা একটা জরুরি না এটা নকল জিনিস এই মনে করবে হেও রাখবে না তাহলে আপনি ছেলেকে কি করলেন নিজে দাড়ি কাটার কারণে আপনার ছেলেকে আপনি ওই লাইনে নিয়ে গেলেন ইসলাম থেকে ফেরাই রাখলেন আপনি আপনি চান আপনার দাঁড়িয়ে নেই তাহলে আপনার কাছে ছেলেগুলো পড়ে এরা আপনাকে অনুসরণ করে তারাও রাখবে না তারা বুঝবে আমার টিচার কত জ্ঞানী কত স্মার্ট উনি যখন রাখে নাই তাহলে দাড়ি না রাখলে স্মার্ট হওয়া যায় এক্সপার্ট হওয়া যায় এই মনে করতেছে তারা তাহলে এই টিচার কি করলো সব ছাত্রগুলোর জন্য আল্লাহ রাস্তায় চলতে বাধা বাধা সৃষ্টি করলো এখন বাকি উদাহরণ আপনি বুঝেন পয়লাটা তো আল্লাহ মাফ করছে কাপড়ের মধ্যে নেই আমরা কিন্তু এটার মধ্যে আছি কিনা বিভিন্ন আমাদের বিভিন্ন আমলের দ্বারা আমাদের ছেলে পেলে আমাদের ছাত্র আমাদের ছাত্র গুমরা হইতেছে কিনা আপনি টিচার আপনার নামাজের কোনো খবর নেই আপনার ছাত্র নামাজ পড়বে আপনার সাত নামাজ পড়বে আপনি টিচার আপনি টাকুন নিচে প্যান্ট পরেন তা আপনার ছাত্ররা কি উপরে পড়বে তা আপনি তাকে আল্লাহ রাস্তায় চলতে এই ছাত্রগুলোকে বাধা দিচ্ছেন এই জন্য বলছিলাম এই আয়াতটা টিপে গেলে আমরা কিন্তু ধরা পড়ব এই আয়াতটা আমরা ধরা পড়ে দেব আমাদের অনেক আমল দ্বারা আমাদের অধীনস্থরা গুমরা হয়েছে গুমরা হয়েছে আপনি দোকানের মালিক আজান হয়ে গেছে আপনি জামাতে আসেন না তাহলে আপনার দোকানের সব কর্মচারী মনে করবে এই জামাতের সাথে নামাজ পড়া কোনো জরুরি না আমার মালিক তো মাসাল্লাহ ধনী মানুষ উনি দিনদার মানুষ হজ করে আসছে উনি তো যায় না এটা জরুরি হবে কেন আপনি আসেন নাই এর দ্বারা তো মশলা বের করছে না জরুরি না অথচ যে পুরুষে পুরুষ হয়ে বালেগ হয়ে তার কোনো অজর নেই সমস্যা নেই যে অসুস্থ প্রবল বৃষ্টি কোন অজর নেই তারপরে জামাত আসলো না হাদিসটা আছে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না সে তো মহিলাদের নামাজ পড়লো পুরুষ হয়ে ঘরে নামাজ পড়তেছে সে মহিলাদের নামাজ পড়তেছে পুরুষের নামাজ হয় নাই তার পুরুষের জন্য পাঁচক্ত জামাতের সাথে নামাজ পড়া অন্য মাঝাবে ফরজ আমাদের হানাবি মাঝাবে ওয়াজিব বেতনের নামাজ যেরকম ওয়াজিব এই কুরবানি আসতেছে সামর্থ্যবানদের জন্য কুরবানি করা যেরকম ওয়াজিব জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব পুরুষের জন্য আপনি আসলেন না তা আপনার ছেলেবেলে আপনার কর্মচারী সবগুলো আপনার কারণে গোমরা হলো গুমরা হলো সেটা জরুরি না যে কারণে আমার বাপে জামাতে যায় না অথচ উনি তো হাজি সাহেব হাজি সাহেব তো দেখা গেল এই যে দুই নম্বর পয়েন্টটা এর অনেক ক্ষেত্রে আমরা এর মধ্যে আসি আমাদের কাজের দ্বারা আমরা আমাদের অধীনস্থদেরকে আল্লাহ দিন থেকে সরাই দিচ্ছি এগুলো ঠিক করতে হবে ঠিক করতে হবে আর আমাদের মৃত্যুর পরও ওই গুণাগুলো চলবে ওই গুণাগুলো আমাদের আমল নামায় যোগ হয়ে থাকবে নিজের গুণারই কৈফিয়ত দেওয়া সম্ভবপর না আবার মৃত্যুর পরে ওইগুলো দাঁড়িয়ে থাকবে আমার দেখা দেখে যারা গুণার কাজ করছে আমি মরে গেলে তারা ওই গুণাটা বন্ধ করবে তা চালাইতে থাকবে চালাইতে থাকবে যেহেতু শুরু করছিল আমাকে দেখে ওই গুণাগুলো প্রত্যেক যে লক্ষ লক্ষ মানুষের গুণা আমার আমল নামায় যোগ হবে আমারটা নিয়ে আমি পেরেছান আর লক্ষ লক্ষের গুণা যদি আমার আমল নামা আছে আপনি টেলিভিশন কিনে দিয়ে গেছেন প্রত্যেক দিন ওর ভাগ আপনার খবর দিন যে গুনার পাল্লা ভারী হয়েছে মামুলি মনে করছি আমরা কি অবস্থা হবে এলো দুই নম্বর যে তারা মানুষকে আল্লাহ রাস্তা থেকে বিরত রাখে তিন নম্বর রসুল এই আরাজ তারা রসুলের কলে যায় হ্যাঁ ছুরি চালায় সাক্ষ্য শব্দের অর্থ হল ফাড়া সাক্ষ্য শব্দের অর্থ কি ফাড়া এই যে আমি ছুরিটা আমি ভাড়াই করলাম তো ফাড়বেন কি হাত দিয়ে ভাড়া যায় ফাঁকতে তো কি লাগবে যারা রসুল সাল্লামের কলেজার মধ্যে ছুরি চালায় এলে তিন নম্বরে এর মধ্যে আমরা আছি কিনা যারা রসুলের সুন্নতকে দাফন করতেছে রসুলের সুন্নতকে ইচ্ছা করে নষ্ট করতেছে তারা রসুলের কলিজায় ছুরি চালাইতেছে ছুরি চালাইতে উম্মতের আমল প্রত্যেক শুক্রবার প্রত্যেক সোমবার আল্লাহ রসুলের সামনে পেশ করা হয় হাদিস রসুল আসেন না কিন্তু উম্মতের আমল শুক্রবার এবং সোমবার রসুলের দরবারে পেশ করা হয় আপনি আমি কি করতেছি ওখানে আপনার নামের সাথে আপনার বাপের নাম লেখা আছে কোন দেশের মানুষ কোন গোত্রের মানুষ লেখা আছে ওই আমল্লামাতে আপনি কি করতেছেন সব তিনি দেখতেছেন দেখেন তার দিলের মধ্যে চুরি চলতে আমার এই উম্মতটা এই কাজ করতেছে তার দিলের মধ্যে খুব ব্যথা হয়েছে এই জন্য আল্লাহ তিন নম্বর লাগাইছে শাকুর রসুল তার রসুনের কলেজের মধ্যে চুরি চালাইছে তাহলে ভাই আমার চিন্তা করতে হবে আমরা যে ব্যালেট খোল এইখানে চালাইতেছি এটা এইখানে চালাইতেছি না এটা তো রসলের কলিনে চালাইতেছি এই একটা আয়াত বুঝতে পারলে তো তারা তৌফিক হয়ে যাবে কোরআন কি শব্দ ব্যবহার করছে সাফ কর রসুল রসুলের কলিজা ছুরি চালায় খুর চালায় ব্লেড চালায় শূন্য তরফ করে করে তার দিলের মধ্যে দুঃখ দেয় হেদায়তের কথা জানার পরে এই কাজগুলো কখন করতেছে হেদায়তের কথা জানা হয়ে গেছে এটা জরুরি এটা হারাম এটা অজেব মশলা পাইছে তারপর এই কাজটা করছে আল্লাহ বলেন তোমাদের এই কর্মকাণ্ডের দ্বারা আল্লাহ তো কোনো ক্ষতি হবে না আল্লাহ কোনো ক্ষতি হবে না ক্ষতি তোমার হবে ক্ষতি তোমার হবে যদি এভাবে চলতে থাকো এক পর্যায়ে আল্লাহ তোমার আমলকে বাতিল করে দিবে লাগাতার যদি মানুষ সুন্নতের প্রতি অবজ্ঞা করতে থাকে লাগাতার যদি একটা মানুষ সুন্নতের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে তো তার অজিত ফুটে অজিত ফুটতে থাকে শূন্যতে পরে অবহেলা করলে অজেব ছোটে অজেব যখন ছোটে আর তো আগায় দেয় ফরজ ছোটে খরচ যখন ছুটতে আরম্ভ করে তো তার ইমান দুর্বল হইতে আরম্ভ করে ইমান যখন দুর্বল হইতে থাকে তখন তো সে ঠিক না করে ফিরে না আসে এক সময় ইমান বের হয়ে চলে যায় এটা বলতেছে সতর্ক হও নত এক পর্যায়ে তোমার আমল নষ্ট হয়ে গেছে আয়াতের তর্জমা বলে দিলাম সুরায় মোহাম্মদ এই সুরান আমাদের নবীর নাম যে ওই নামে এই সুরা ছাব্বিশ পাক প্রত্যেকের ঘরে আছে তো আল্লাহ আমাদের বাঁচাইছে না আমরা কুপুরি কাজ করে দিই কিন্তু দিনের থেকে বিরত রাখতেছি আমাদের আমলের দ্বারা তারপরে কি করতেছি রসুলের কলেজায় ছুরি চালাইতেছি শূন্য তরফ করে দিই এই জন্য আমি গত জমায় বলছি এটা শিখতে হবে ঠিক আল্লাহ যে নমুনা রেখে গেছে ওই নমুনায় উঠতে হবে এক লোক তিনবার নামাজ পড়ছে তিনবার ইউজি ফাতল্লি ফাইন্না কালাম আবার পড় তোমার নামাজ হয়নি কি ভুল করছিল তার নামাজের মধ্যে রসুলের তরিকা ছিল না আমরা সে কেরাক করছে রুকু করছে সেজদা করছে সব করছে সুন্নত ছিল না অর্থাৎ আল্লাহর হাবিব বলতে দিয়ে যে সাল্লি তাই দেখা লাভ সাল্লি আবার পড়ো তোমার নামাজ হয়নি তোমার নামাজ হয়নি আর এক হাদিসে আছে এক লোকের সুন্নত খেলাপ করে নামাজ পড়তেছিল প্রসিদ্ধ সাবি হুজাইফা যার কাছে হুজুরে গোপন কথাগুলো বলতেন গোপন কথাগুলো বলতেন এবং যার কাছে আল্লাহ রসুল মুনাফেকদের একটা তালিকা দিয়ে রাখছিলেন এই তালিকা কিন্তু আবু বকরকে দেন নাই এই তালিকা ওমরকে দেন নাই এই লোকটাকে দিতে যে কারণে আবু বকর ওমর রাজিয়াল্লাহ গোপনে ওনার কাছে গেছেন হুজাইফা পুরা তালিকা তো দেখাইবে না রসুলের ভেদ এটা খালি এইটুক বলো তোমার ওই তালিকায় আমি আবু বকরের নাম আছে কিনা এইটুক বলো খালি আর কিছু না এত বড় সাহাবি যারা বেহস্তের সুসংবাদ পেয়ে গেলেন দশজন একবারে তারা নিজের ব্যাপারে সন্দেহ করতেছে যে আমার নাম ওই লেগে আছে কিনা আর আমরা নিজেদেরকে এত বড় বুজুর্গ মনে করতে আমি এত বড় তাহাজুদ পড়নাওয়ালা আমি তো আল্লাহ অলি হয়ে গেছি আমাদের নিজের ব্যাপারে কত বড় ধারণা আর তাদের কি অবস্থা ইমান নিয়ে মৃত্যু করণের আগ পর্যন্ত কোনো ভালো ধারণা করার সুযোগ নেই ইমাম যদি বলা যায় তাহলে ঠিক আছে সব ঠিক আমরা সব ফিনিশ যা প্রশংসা দুনিয়ার লোকেরা করছে যা আপনার নামের ঘরে জিন্দাবাদ মুর্দাবাদ দিতে সব শেষ ইমান নিয়ে মরতে না পারলে হ্যাঁ কি বলতেছিলাম আমার নাম আছে কেন অমর গেছে না অমরে ফারুক গেছে এই হুজাইফা এবনুল <coughs> ইয়ামান ইনি একজন সন্ন্যত খেলাফ নামাজ পড়তে থাকলেন নাসাই শরীফের রেওয়ায়ত তো তারা ডাকলেন ভাই আপনি এরকম কতদিন করতেছেন নামাজ বললো বারো বছর হয়েছে তো নামাজ ঠিক করেন এই ভুল আছে আপনার নামাজে যদি আপনি এটা ঠিক না করেন আর আগেরটা পড়তে থাকেন তাহলে আপনার নামাজ কিন্তু হবে না এবং রসুলের তরিকার উপরে আপনার মৃত্যু হবে না নামাজ যদি রসুলের তরিকায় না হয় আপনার মৃত্যু রসুলের তরিকা হবে না কিন্তু আপনি সতর্ক হয়ে নামাজকে রসুলের তরিকার উপর নিয়ে আসেন সাংঘাতিক এই জন্য এই যে একটা ধারণা আমাদের যে একরকম করলে তো হলো নামাজই তো পড়তে আছে এত বাড়াবাড়ি করার দরকার কি অনেকে এগুলো বলে যে এত বাড়াবাড়ি করার দরকার কি বাড়াবাড়ি না সরিয়া এটা ছাড়া কবুল হবে না আমি নরম করে কইলাম আর সব দায় ধরা খাইলেন লাভ হলো কি আমি শরীরকে খুব নরম করে বেশ করলাম আর খালি জান্নাতে সুসংবাদ খালি জান্নাতে সুসংবাদ দিয়ে দিলাম আর আমরা সুহার আল্লাহ করলেন যা সব জান্নাতি হয়ে গেছে যাই দেখেন এক আমলও কবুল হয় নাই সবাই তো আমার খুঁজবেন কোথায় আমাদের ক্ষতি সব জান্নাত সবাই দিচ্ছি না আমরা তখন কি হবে এই জন্য আমাকে শরীয়ত বাস্তবে কি এটা বুঝাইতে হবে জাল্লার বিধানটা রসুলের নমুনার উপরে আমল করতে হবে এবং কেমনে আমল করবেন যারা সত্যিকার মুক্তি ওদের কাছে জিজ্ঞেস করতে হবে ওদের কাছে জিজ্ঞেস করার পরে ওরা যদি গলত বলে আপনার কোনো দায় দায়িত্ব নেই আপনি সঠিক জায়গায় জিজ্ঞেস করলেন ওরা ভুল বলল কিন্তু না দেখে বলে দিল ওটা আপনার দায় দায়িত্ব নেই আপনার দায়িত্ব এই পর্যন্ত আপনার দায়িত্ব সহি লোকের জিজ্ঞেস করা সহি লোকের দায়িত্ব সহি কথা বলা সে অনুমান করে বলে দিল আপনি আল্লাহ কাছে বেঁচে যাবেন আপনি আল্লাহ কাছে বেঁচে যাবেন আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না আল্লাহ কোরআনের দায়িত্ব দিচ্ছিলেন আলু আল্লাহ তোমরা যেগুলো জানো না হৎকারী লোকরা জিজ্ঞেস করো আল্লাহ কোরআনের দায়িত্ব দিচ্ছেন আপনার দায়িত্ব নেই তো উনি আল্লাহ কাছে কৈফিয়াত দিবেন তো মুফতি কৈফিয়াত আপনার দায়িত্ব নেই কিন্তু আগে তো গেছেন এই গলত জায়গায় বড় চিন্তা লাগবে দিতে কারণ সহি মুক্তির কাছে আসলে তিন তালাকের কত হয়ে যায় সহি মুক্তির কাছে আসলে কি হয় তিন তালাক তখন সে তালাককে বের করতে বংশাল কোথায় আছে এইখানে নাকি পাঁচশো টাকা ফিস দিলে হ্যাঁ ওখানে ওলামায় সু আছে হ্যাঁ দুনিয়া তার মুক্তি আছে পাঁচশো টাকা ফিস দিলে হ্যাঁ উনি তালাক ক্যান্সেল করে দেয় যে কি ফতোয়া দিয়ে দেয় আবার বন্দি থাকা দেয় আপনি এই খবর পেয়ে বংশাল চলে গেছেন জমিনতে ফতল হয়েছে সারা জীবন এই বৌর লয়ে জিনা হয়েছে বাচ্চা কাচ্চা গুলো হারামজাদা হয়েছে এইটা আপনি হাসারের ময়দানে একথা বলতে পারবেন না জানলা আমি তো মুক্তিতেই ফতোয়া নিয়েছিলাম তো তুমি তো জানি শুনে গেছিলাম তোমাদের পাঁচশো টাকা দিলে হারামরে হালাল করে তুই জানছিলা তো জানে তুমি তো হারামরে হালাল করতে গেছিলা তুই তো জানি শুনে বিষ খাইতো তোমার এটা গ্রহণযোগ্য হবে না সহি মুক্তি তো ছিল ওই সহি মুক্তি হকানি মুক্তিকে কেন দাও নাই বংশাল কেন গেল এটা কৈফিয়াত দাও তখন আর আপনি কোনো কৈফিয়াত দিতে পারবেন ওই যে আল্লাহাদিসের আড্ডা এরা এই কাজ কর এই আল্লাহাদিসরা এই গলত ফতোয়া দিয়ে মানুষকে সব জেনা জেনা করবে নাই নাউজুবিল্লাহ এই একটা বিষয় গত জমা বলেছিলাম একটুও বললাম এখন আর একটা বিষয় বলার অর্ডার করছিলাম এটাও আমি বলতেছি এটা আমাদেরও লাগবে এবং হাজি ভাইদেরকে বলে দেবে কি চারটে শর্ত পাওয়া গেলে হজ্জে মাবরুর বলা হয় কয়টা শর্ত হাজিরটা আসছে যদি কেউ হজ্জে মাবরুর করতে পারে তা আল্লাহ তালা অবশ্যই তাকে জান্নার দান করবে অবশ্যই কারণ অনেকে হাজিরটা তো জানে হজ্জে মাবরুর কিসের দ্বারা হবে এটা জানে না এটা হাজি ভাইদের কাছে আপনারা দাওয়াত পৌঁছে দেবেন চারটে শর্ত পাওয়া গেলে হজ্জে মাবরুর হয় কয়টা শর্ত এক নম্বর আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করতে হবে আল্লাহকে আপনার নামের সাথে আলহাজ লাগানো হবে এই জন্য করলে আর হল হজ করা হলে আপনি ইলেকশনে জিতে যাবেন হ্যাঁ তাহলে হলো না বা হজ করে আসলে আপনার দোকানে বেচা কেনা বেশি হবে আলহাজ বেকারি আলহাজ বেকারি দোকান খুব বেশি হবে আলহাজ যখন এখানে সলিড মাল পাওয়া যাবে দেখা গেল সব পচা ডিমের কেক এগুলো আলহাজ বেকারি কেউ কারোর নাম থাকলে রাগ হয় না আমি কাউকে মেনশন করে বলতে না উদাহরণ দিচ্ছি হইতে পারে বাস্তব এরকম থাকতে পারে ওটা আমি কিন্তু জানি না সেই লোকের হাজিরে থাকতে পারে হুজুর আমার ব্যাপারে নিয়ে ওয়াজ করলো আমি কারোর নাম জানি না উদাহরণ দিচ্ছি আল্লাহ না যদি বাস্তবে থাকেও তো সে কোনো রাগ হবেন না ডাক্তাররা রোগ ধরায় দেয় কেউ রাগ হয় না ভিজিট দেন হ্যাঁ তা আমি আপনাদের রুহানি রোগ ধরাই দিচ্ছি রাগ হবেন কেন ভিজিট দিবেন যত আমি হাতে এইভাবে নিব না হাতিয়া দিতে হলে বহু শক্ত আছে আগে পরিচয় মহাম্মত লাগবে জানাশোনা লাগবে মশলা বললাম যে খুশি হয়ে ভিজিট দেওয়া উচিত ভিজিট না দেন অন্তত রাগ হয়েন না তো অনেকে এই নিয়েতে হজ করে যে আমার দোকান খুব চলবে তাহলে হবে না তো নিয়ে কি লাগবে আল্লাহ রাজি দুই নম্বর আপনার জানা মতে আপনার দায়িত্বে বান্দার কোনো হক থাকলে এটা পরিশোধ করে দিতে হবে আপনার জানা মতে বান্দার হক রয়ে গেছে বিবিকে মোহর দেন নাই দিয়ে দেন আপনার বাপ মরে গেছে কবে আজ পর্যন্ত বোনদেরকে স্থাবর অস্থাবর সম্পত্তি বুঝাই দেন নাই বুঝাই দেন বুঝাই দেন আপনার দোকানে কত লোকের পাওনা আছে বিল পাওনা কাজ করাইছেন দুই বছর হয়ে গেছে এরা বিল নিয়ে আস্তে আস্তে এদের জুতার তলা ক্ষয় হয়ে গেছে খালি ঘুরাইতে আছে ঘুরাইতে আছেন আপনি এই অবস্থা হজে চলে গেলেন হজে মামরুর হবে না বলেছে পাওনা সব করে দেন বলছিলাম আমি পাওনা দেয় না আবার নফল হজে লোক পাঠায় এইভাবে আল্লাহকে ধোকা দেওয়া হবে তা আল্লাহকে ধোকা দেওয়া উচিত তাই মানুষের পাওনা না দেই তোমার ঘরে তো লোক পাঠাইছিলাম এটা আল্লাহ কবুল করবেন না আল্লাহ তার সিরিয়াল লাগবে পয়সা খরচ করবেন সিরিয়াল আছে এই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে জরুরি কোনটা আপনার হাতে পয়সা আছে আপনার সামনে খরচের কয়েকটা খাত আছে তো আপনাকে দেখতে হবে এই খাতগুলোর মধ্যে সবচেয়ে শরীয়তের দৃষ্টিতে জরুরি কোনটা ওটা আগে খরচ করবেন বাকিগুলোর মধ্যে জরুরি কোনটা ওটা দুই নম্বরে খরচ করবেন তারপরে যেগুলো রইল ওর মধ্যে জরুরি কোনটা ওটা খরচ করবে শরিয়াতে একটা ধারাবাহিকতা যেটা যত বেশি গুরুত্বপূর্ণ ওটা আগে শেষ করতে হবে মানুষ এটা বোঝে না খরচ গুলো বাদ দিয়ে কোনটাতে খরচ করতেছিল ঋণ আদায় করবে মানুষ যে কাজ নিছে বিল্ডিং বানাইছে হ্যাঁ এ করছে এ করছে এগুলো বিল দেয় না নকল হাজার লোক পাঠাইছে কেমন হলো সতেরো টাকা ছিল ঘরল আর পাগড়ি হলো মুস্তাহাব তাও নামাজের না এটা লেবাসের মুস্তাহাব এই যে সব বলা সত্তর গুণ বান্নওয়াট হাদিস তো ঠিক আছে মুস্তাহাব মুস্তাহাব তিনি আর সত্তর টাকা ফরজ এখন যদি কেউ সেই সত্তর টাকার লুঙ্গি খুলে মাথায় বান্ধে সবাই তারা আহমক বলবে অনেকে তার পাবনায় নিয়ে যাবে নিশ্চয়ই লোকের মাথা খারাপ হয়েছে মানে পরনের লোকে খুলে মাথায় বাঁধবে কেন হেডকোয়ার্টারে সমস্যা না হলে এই কাজ তো কেউ করতে পারে না পাবনায় নিয়ে যাবে অথচ এইরকম কাজ আমরা অহরহ করছি লুঙ্গির ব্যাপারে পাগল মনে করতেছেন আপনি নিজে ওরকম কাজ করতেছেন কেন এইভাবে খরচ করতেছেন কিন্তু সিরিয়াল আছে কোনটা আগে তারপর কোনটা সিরিয়াল রক্ষা করতেছেন না আপনি গুলো রেখে দিচ্ছেন আপনি গুলো করতেছেন এটা কি সরিয়া এটা সরিয়া আপনার বউ বস্তা না খেয়ে আছে হ্যাঁ আপনি গরিব মিস্ত্রিকে দান করতে আছেন আপনাকে কে দান করতে বুঝছে আগে বিবি ব্যবস্থাকে খাওয়ার ব্যবস্থা করেন ওটা ফরজ দান করা না বল প্রত্যেকটা জায়গায় সিরিয়াল আছে সিরিয়াল আছে আপনার উমরি যারা হয়ে গেছে বহু খবর নেই আপনি ইস্টাক করেন আপনাকে কে ইস্টাক করতে বুঝছে আপনার এত উমরি কাজার হয়ে গেছে ওইটা না পড়ে স্টার্ট করতেছেন কেন স্টার্ট বাদ দেন ওই টাইমগুলো কিছু লাগান উমরি কাজা পড়ে এটা সিরিয়াল আছে তো যাই হোক দুই নম্বর কাজ কি বললাম বান্দার হক আদায় করতে ওনার জানা মতে যা আছে কিন্তু আমার জন্য লাগবে এটা খালি আজ আপনার ওনাদের এই মুহূর্তে জরুরি হজ্জা মাবরুর করার জন্য তিন নম্বর হজের সফরে ইচ্ছা করে কোনো গুণা না হয় ইচ্ছা করে তো অনিচ্ছাও হয়ে যায় ঘুমাইছিল এও উঠতে পারে নাই কেউ ডাকে নাই উঠে দেখে আটটা বাজে উঠে দেখে কটা বাজে তো তখন পড়তে হবে কিন্তু নামাজ আমাদের দেরি করি ওটা গোনা হয় যদি এরকম কেস হয় তা আটটায় পড়ে ফেলতে হবে খুব বুঝতে রাখে সঙ্গে সঙ্গে পড়ে ফেলতে হবে ওটাই তো কাজা তো বলতেছিলাম এটা হলো অনিচ্ছায় গোনা ট্রেনে কোনো গোনা যেন না হজের সফর কটা হলো চার নম্বর দেশে ফেরার পরে তার জিন্দগি আগের তুলনায় ধর্মীয় দৃষ্টিতে উন্নত মানের হবে আগে যেভাবে চলছে তার থেকে আরো সতর্কতার সাথে চলতেছে আগে যতটুক নামাজের পাবন্দি করত আরো বেশি পাবন্দি করে বেশি আগে যতটা হালাল হারামের খেয়াল করত তার সাথে বেশি খেয়াল করে তার জিন্দগি আখরাত মুখী হবে কটা শর্ত হলো চারটে ঠিক করতে হবে বান্দা হক আদায় করতে হবে হজের সফরে ইচ্ছা করে কোনো গুণা করা যাবে না আর তার পরবর্তী জিন্দগি ধর্মের দৃষ্টিতে আরো কি হবে সুন্দর এই চারটে সেফার যদি কোনো হাজির মধ্যে পাওয়া যায় তাহলে আপনি আমি মনে করতে পারি এই লোকটার হজ্জে মাবরুর নসিব হয়ে গেছে মাঝখান দিয়ে এতটুক বলে দিই ওই যে তিন নম্বর পয়েন্ট গুণা করা যাবে না বলছি না কি গুণা হয় সেখানে এটা একটু বলে দিই একটা পয়েন্টের ব্যাখ্যা ওখানে গোনাগুলো হয় একটা গোনা হয় মানুষ দৃষ্টির হেফাজত করে না মহিলারা রাখে চেহারা উদাম এক খরচ করতে যায় আর এক খরচ তরফ করতে এক খরচ অর্থ এক খরচ আর পর্দা আর এক খরচ এক খরচ করতে যে আর এক খরচ তরক করছে মহিলারা আর এই পুরুষ হাজিরা করছে কি সব চেহারাগুলো দেখতেছে কি জন্য দেখতেছে দেখে দেশে গল্প করতে হবে যে ইরানি গুলোকে কেরকম নাইজেরিয়ান গুলোকে কেরকম টার্কি গুলোকে কেরকম মালয়েশিয়ান গুলোকে কেরকম ইন্দোনেশিয়ান ওগুলো কেরকম গল্প দিতে হবে আরে আপনাকে কে দায়িত্ব দিতে এইগুলো দেখে এসে দেশে এসে বয়ান করার দায়িত্ব কে দিতে আরে বয়ানের দ্বারা কে ফায়দা হবে কেউ যাবে মানে বিয়ে করতে ফালতু আপনি এগুলো গল্প দিলেন আর আপনি দেশে হয়তো এক মাসে যা কুদৃষ্টি করছেন মানে একদিনে তাই হচ্ছে বাংলাদেশে থেকে এক মাসে যে কুদৃষ্টি করতো ওখানে একদিনই সেই গড়া করতেছে নাউজুবিল্লাহ এই একটা গুণা মারাত্মক আর একটা গোনা হইতেছে এটা ইদানিং শুরু হয়েছে এই যে ইহুদিরা হ্যাঁ মোবাইলের মধ্যে ক্যামেরা ঢুকাইতেছে আর হাদিস আপনার আর নামাজ কিচ্ছু নেই খালি বই ছবি তুলতে আছে মানুষের এক বছরে যে ছবি তোলে হজরে তার বেশি ছবি তুলবে কি হজে মাবরুর হবে কত লক্ষ গুণায় কবিরা করে আছে মানুষের ছবি তোলা যায় না আসরের ময়দানে সবচেয়ে কঠিন গুণা হবে যারা প্রাণীর ছবি তোলে দেখেন ইহুদিরা আমাদের হজ বরবাদ করার জন্য আমাদের আমল বরবাদ করার জন্য কি জিনিস হাতে তুলে দিচ্ছে এইরকম মোবাইল ব্যবহার করাও তো না যায় যদি গুণা করা যায় ব্যবহার করাও না যায় যদি কারো ব্যবহার করতে হয় ওটাকে এমন ভাবে বন্ধ করতে হবে যেটা খোলা সম্ভব না যদি কোন জরুরতে আপনার মোবাইল ওলা ক্যামেরা ব্যবহার করতে হয় এমন আটকাইবেন এখানে খুলতে গেলে মোবাইল ভেঙে দেয় আজকাল নাকি পাওয়া যেতেছে না এই সমস্যা নাকি দেখা দিচ্ছে চিন্তা করেন না হজবিল্লা এই একটা গোনা হয়েছে আর একটা গোনা কি হয়েছে স্যার হাদিস বলা হয়েছে যখন আপনারা সব কাজ সেরে ফেলবেন মাথা মুন্ডায় হালাল হইবেন কি মুন্ডাইতে কইছে মাথা মুন্ডাইতে কইছে অনেক হাজি সাহেব বেখেয়ালিতে মাথা মুন্ডাইছে যে চেহারা মুন্ডাই খেয়াল করে নাই মাথা মুন্ডাইতে কি করছে অথচ হালাল হওয়ার জন্য চেহারা মুন্ডানোর দরকার নাই কিছু কই পেয়েছে যে হালাল হইতে গেলে চেহারা মুন্ডাইতে হবে এটা মুন্ডাই হচ্ছে আমার প্রিয় মুর্শিদ বলছে এই যে চেহারা মুন্ডাইলা বাইতুল্লাহ সামনে আল্লাহর মেহমান হয়ে তুমি এত বড় নাফারমানি করলা তোমার আড়াই লাখ টাকার হজ ওইখানে দাফন করে বাড়ি চলে আসে এই হজ যে মাবরুর হল ওয়াজিব কাটা আরাম চব্বিশ ঘন্টা গুনার মিটার চলতে থাকে কোন হক নেই বিবির এখানে আমারটা পর্তা পাওয়া যায় মহাজন কাছে আছে কিনা দাড়ি রাখার সতেরোটা ফায়দা এবং দাড়ি চাষার সতেরোটা ক্ষতি এটা আজই পর্দা যারা যারা এই পর্চা পড়ছে ফটো করে মানুষকে বিলি করছে আল্লাহ তাদের সবাইকে দাড়ি রাখার তৌফিক দিতে আজই পর্দা হয়েছে সবাইকে দাড়ি রাখার তৌফিক দিতে কাজে তা আপনারা সংগ্রহ করেন এটা ফটো করে করে মানুষকে দেন দেখবেন আপনার চেহারার ভিতরে নূর এসে গেছে আপনি আয়নার সামনে দেখেন আপনার চেহারা আগের থেকে কত গুণ নূর আমি হয়েছে আগে আপনার চেহারা ফেকাতে ছিল আল্লাহ দুশ্মনের চেহারা ছিল এখন আল্লাহর অলির চেহারা হয়ে গেছে তবে ছোট করার জন্য বলি নাই খোদার কথম কথা বোঝানোর জন্য বলতে হয় আর সর্বশেষ একটা গোনা করে ঝগড়া জায়গায় জায়গায় ভিড় জায়গায় জায়গায় ভিড় যারা যারা ভিড় ধাক্কা ধাক্কি সবার করতে হবে আল্লাহ কোরআনে মানা করছে অলা জিটা আলা হজে কোনো বহাস করা যাবে না তর্ক করা যাবে না সবর করতে হবে সবরের প্রশিক্ষণ হজরত মালানা বহু বড় বুজুর্গ হজরত মালানা মঞ্জুর নমানি তিনি বলছেন ভাই হজর হাকিকত কি আল্লাহকে নিয়ে ধাক্কা খানা ধাক্কা আসবে আল্লাহর জন্য খাও তুমি দিও না ভিড়ের মধ্যে ধাক্কা লাগবে তোমার তো অনেকে রাগ হে অর্থাৎ দেয় তোমার দিল কে তুমি দিলে কারে উনি বলছেন যে হজের হাকিকাত হলো আল্লাহকে রাজি করার জন্য ধাক্কা খাও আল্লাহকে নিয়ে ধাক্কা খানা ধাক্কা দেনা নেহি তুমি দিবা না ধাক্কা কিন্তু মানুষরা এত বেসবর এত অধৈর্য যে এই মারামারি লাগে যায় বাসে উঠানি এয়ারপোর্টে ঢুকানি আমি জিদ্দা এয়ারপোর্টে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি অন্য সব দেশের মানুষ সুন্দর লাইন লাগায় ভিতরে ঢুকছে আর আমরা যা দাঁড়ানো ছিলাম যে গেট খুলছে সব একসাথে ঢুকছে ওখান যে কয়জন পড়ে গেল কয়জন বেহুস হয়ে গেল পরে আবার তারা শোয়ায় পানি দিতে লাগলো একদম বেহুস হয়ে গেছে ওই ওর মধ্যে পড়ে গেল আর ওখানে লোকেরা হকা বক্কা খেয়ে করতে দিয়ে কি মানুষ নাই আজুজ মাজুজ আমার কেউ আরবি তোরা কোন দশের থেকে আসছে দেখো সব দেশের মানুষ কি সুন্দর কাতার দিয়ে সবাই উঠতে পারবে সবাই প্লেনে উঠবে সবাই কাতার দিয়ে নিতেছে তোমরা এইভাবে দৌড় দিলে কেন আগে কিন্তু কাতার বানানো ছিল যে গেট খুলছে একসাথে দৌড়ছে তো মানুষ মারানোর অবস্থা হয়েছে ইয়ে সবাই দিচ্ছে যে মাথায় বাড়ি ডালছে আমার সামনে আমি তো তাঁতের এক কিনারা হয়ে গেছি তা আমি তো পরিবারের মধ্যে আমার তো পাড়ায় তার এক কেনারেন্টি দৌড় এয়ারপোর্টের দিকে না দেখেন আমাদের দেখেন অথচ তোর পয়সা হজ করতে গেছে পয়সা হলো না আচ্ছা শিক্ষিত না শিক্ষা দীক্ষা পয়সা কোথায় গেল কোথায় গেল কেন ভোট দিল একই প্লেনে উঠবে একটু দেরি করলে কি হতো এই হলো বাঙালির অবস্থা এই জন্য বলে হ্যাঁ ইংরেজি বলে হলো বেঙ্গলি ব্যাংগুলি মানে হলো ব্যাং মানুষ আমাদের নিয়ে মজা করে তো হলো ব্যাং গুলি মানে অনেকগুলো ব্যাংক খালি লাভাই দিয়ে থাকো তোমার কোনো আইন কানুন নেই কোন শৃঙ্খলা নেই এগুলো বদনাম হয়ে যায় বিদেশে আমাদের এই মারামারি করা যাবে না এই চারটে গোনা দাড়িতে হাত দেওয়া এরাম অবস্থায় এরাম খোলার সময় কুদৃষ্টি করা মহিলাদের দেখা আর কি করা হ্যাঁ ছবি তোলা ছবি তোলা আর ঝগড়া করা ঝগড়া করা তর্ক করা তর্ক এই চারটে গুণা ওখানে খুব হয় এটা আপনারা আত্মীয় স্বজনদেরকে বন্ধু বান্ধবকে সতর্ক করবেন যে চারটে গুণা তালিকা বানায় নাও এই চারটে গুণা যদি তোমার দ্বারা না হয় ইনশাল্লাহ অন্যগুলো হবে না তো ইনশাল্লাহ হজ্জে মাবরুর করে আসতে পারবা আল্লাহ তালা হাজির সাহেবদেরকেও আমাদের সকলকে এই কথা আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ